অন্ধকারাচ্ছন্ন আল্লাহ আপনার আমি মহান গ্রন্থ আল কোরআনুল কারিমে এভাবে করেছেন আল্লাহ আপনার আমি সুরতুল ফাতিহার 164 নম্বর আল্লাহ বলছেন ব্যাপারে বলছেন إن بعث فيه رسولا منهم يتلو عليه آياته ويزكيه ويعلمه الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين সম্মানিত উপস্থিতি এবার আল্লাহ রব্বুল আলামিন বলছেন سورة সূরা আলী তাদের কাছে আমার আয়াত করে শোনায় পবিত্র করে ওই মাইকুল কিতাব তাদেরকে কিতাব শিক্ষা দেয় এবং তাদেরকে শিক্ষা দেয় এবার আমরা বলছেন ওয়াইন কানু মিন যদি আমি আপনাদের সামনে কোরআনকারী থেকে এবং রসুল্লাহ সাল্লামের সেই হাদিস থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে এখন কিছু জাহিরিয়াত আছে এবং থাকবে তাহাও মনে বলা যাবে না যে সারা বাংলাদেশে সব জাহিরিয়াত এটা বলে ভুল হবে এটা বলা যাবে না জাহিরিয়াত আছে কোন কোন ব্যক্তির মধ্যে জাহিরিয়াত আছে কোন কোন সম্মানিত উপস্থিতি আসলে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম আগমনের পরেও জাহিলিয়াত কিছু কিছু মানুষের মধ্যে কাজ করতে পারে এটা সুস্পষ্ট ইঙ্গিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মহান গ্রন্থ আল কোরআনের সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত আল্লাহ বলছেন وقرنا في بيوتكن ولا আল্লাহ রাব্বুল তার নবী নবীর স্ত্রীদেরকে বললেন মুমিন নারীদেরকে লক্ষ্য করে বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না হে নারীরা তাদেরকে লক্ষ্য করে নবীর স্ত্রীদেরকে লক্ষ্য করে নবীর নারীদেরকে লক্ষ্য করে তোমরা ঘরে অবস্থান করো তাহলে বোঝা গেল যে ইসলামের আগের জাহিরিয়া ছিল ইসলামের আগমনের পরেও কিছু জাহিরিয়াতে চরিত্র থাকতে পারে সম্মানিত উপস্থিতি আরো কিছু উদাহরণ আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করব সম্মানিত উপস্থিতি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মক্কায় অবস্থান করছিলেন মহিলাতে অবস্থান করছিলেন ঝগড়া লেগে যায় দুজনের মধ্যে যখন ঝগড়া লেগে যায় সেই মধ্যে এই দুইজন ব্যক্তি তাদের গোত্রের তাদের এলাকার লোকদেরকে টাকা শুরু করে যেটা আমরা কি শুরু করে তাদের এলাকার লোকদের কি তাদের পুত্রের লোকদের কি এমন অবস্থায় রসুল সেখানে ছিলেন রসুল সাল্লাহ আলী সাল্লাম এবার বললেন আপনার জাহিলিয়া ওয়ান আমাইয়া ফিকর তোমরা কি আবার জাহিলিয়াতের মতো শুরু করেছো জেনে রাখো এটা হলো নির্দিষ্ট কাজ এটা কি নির্দিষ্ট কাজ এখানে তোমরা জাহিলিয়াতের মতো টাকা শুরু করেছো কি বললেন জানি তোমাদের নম্বর বিষয় আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেছেন إذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية আল্লাহ বলছেন স্মরণ করো সেই কথা جعل الذين كفروا যখন কাফেররা ফি কুলুবিহিমুল হামিয়াতা তারা তাদের অন্তরে জাহিরিয়াতের আত্ম অবনীত পোষণ করত যখন কাফেররা তাদের অন্তরে আত্ম জাহিরিয়াতের আত্ম পোষণ করত হামিয়াতাল জাহিরিয়া অর্থাৎ জাহিরিয়াতের আত্ম এটা তাদের মধ্যে পোষণ করত তাদের সৌন্দর্যকে তাদের রূপ মানুষের সামনে অহংকারের সাথে আত্ম সাথে মানুষের সামনে এখনো প্রকাশ করছে আজকে হচ্ছে না চৌধুরী প্রতিযোগিতা আজকে সারা বিশ্বে বিশ্ব চৌধুরী প্রতিযোগিতা হচ্ছে আমাদের বাংলাদেশ শুধু একটা দেশ এই দেশ বাকি নাই এখানেও লাক্স লাখ সুন্দরী